So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামে নারীর মর্যাদা আজ সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় the solution for humanity. আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা الصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم خذوه فغلوه ثم الجحيم صلوه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون ما أخبارها قالوا الله رسوله আলম লাহিল হাদিস রাহ মুসলিম সম্মানিত পিস টিভির দর্শক মণ্ডলী কেয়ামতের এক বিভীষিকাময় বিবরণ শুনছিলাম কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল রসুল সাল আলী ওসাল্লাম এক বৈঠকে বলেছেন যে মারাই তো মানজারান কাতাল কাবর আফজামিন আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে আল্লাহ রসুল এখানে সবচেয়ে একটা আশ্চর্য কঠিন জায়গা বললেন কবর তবে তিনি বলেছেন যে কবরে যদি মানুষ বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর রয়েছে সব সহজ হয়ে যাবে আর যদি কবরে মানুষ না বাঁচে তাহলে এরপরে যত স্তর রয়েছে তা সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে তাহলে কবর যত জটিল কেয়ামাত্তার চেয়ে অনেক কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক বেশি জটিল আল্লাহ তালা বিচারের মাঠে মানুষকে চারটি পদ্ধতিতে অপরাধী প্রমাণ করেই জাহান নামে দিবেন যাতে করে কোনো পুরুষ কোনো নারী এটা মনে করতে না পারে যে আমি হয়তোবা এরূপ পাপই নই আল্লাহ তালা কি আমার প্রতি অত্যাচার করলেন তিনি কি আমার প্রতি অন্যায় করলেন আমি তো কিছু নেকি করেছি এরকম যেন ভাবার কারো সুযোগ না থাকে যদিচ আল্লাহ তালা বলছেন যে ইন্নি হারাম তো জুলমা আলাইয়া আমি আমার উপরে অত্যাচারকে হারাম করেছি আমি কার প্রতি অত্যাচার করব না বিচারের কাঠগড়াতে আমি কার প্রতি অন্যায় করব না অত্যাচার করব না তো মানুষ যেন অন্তত এটা না মনে করে যে আমি হয়তোবা এত বড় অপরাধী নই এই কারণে আল্লাহ তালা তাকে বাস্তব চারটি পদ্ধতিতে অপরাধী প্রমাণ করে হাতে হাত করা দিয়ে পিছন দিকে হাত বেঁধে জাহান নামে নিয়ে যাবে তার একটি পদ্ধতি হচ্ছে প্রত্যেক মানুষকে তার কর্ম দেখানো হবে সে দেখেই বুঝে নেবে যে এই কর্ম সেই কর্ম যেটা আমি করেছি আল্লাহ তালা সুরা জিলজালে বলেন কেউ যদি বিন্দু মাত্র সরিষার সমপরিমাণ পাপ করে থাকে তাহলে তাকে দেখানো হবে সে দেখার সাথে সাথে বুঝে নেবে যে এই পাপ সেই পাপ অনেক সময় মানুষের অনেক কথা মনে থাকে না কিন্তু যখন তার সামনে সেই কথাটা চলে আসে তখন সে বলে হ্যাঁ আমি এ কথা সেদিন বলেছি হ্যাঁ আমি এই কথা সেদিন লিখেছি অনেক দিন পূর্বে আপনি একটা কাগজে কিছু লিখেছেন তারপর কি লিখেছেন ওটা ভুলে গেছেন দশ বছর পরে সেই কাগজটা পেয়েছেন সামনে নিয়ে আসার সাথে সাথে আপনার মনে পড়ে ওহো এই কাগজে এই কথা লেখা আছে এইগুলি লিখেছিলাম আমি এই যে আপনার মনে পড়ে গেল যখনই আল্লাহ তালা আপনাকে আপনার পাপকে দেখাবেন দেখার সাথে সাথে আপনি বুঝতে পারবেন এই পাপ সেই পাপ আপনার স্ত্রী যদি কোনো ক্লিনিকে অন্যায় করে থাকে তাহলে দেখে বুঝে নিবে আপনি যদি কোনো অন্ধকারে অন্যায় করে থাকেন তাহলে দেখেই বুঝে নিবেন যে এই পপ সেই পপ আল্লাহ তালা এটাই চাচ্ছেন দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যেন তার অস্বীকারের কোনো সুযোগ না থাকে যেন তার কোনো সংশয় না থাকে যেন তার কোনো সন্দেহ না থাকে সে যেন নিজেকে অপরাধী মনে করতে পারে তখন আল্লাহ তালা তাকে জাহান নামে দিবেন মানুষকে অপরাধী প্রমাণ করার দ্বিতীয় পদ্ধতি মানুষ যেসব কর্ম দুনিয়াতে করছে সেই কর্মগুলি আল্লাহ মাটির সাহায্যে ধরে রাখছেন বিচারের মাঠে মাটি কথা বলবে আল্লাহ তালা বলছেন মাটির উপরে যা কিছু সংঘটিত হয়েছে মাটি সব বলে দিবে মাটি জড় বস্তু কথা বলতে পারে জড় বস্তু আল্লাহর আদেশ মানে আপনাদের জানা আছে একটা লোক অন্যায় করেছিল অন্যায় করে নিরানব্বইটি মানুষকে হত্যা করে একজন আলেমের কাছে গিয়ে বলেছিল আমি একটা অন্যায় করেছি আমার কি কোনো বাঁচার পথ আছে সে বলল নিরানব্বইটা লোককে হত্যা করে বাঁচার কোনো পথ আছে নেই আর একজন লোকের কাছে গেল ওকে গিয়ে বলছে বাঁচার কি কোনো পথ আছে তো অমুক গ্রামে যাও ওখানে গিয়ে জিজ্ঞাসা করো এই লোকটা ওইদিকে যেতে না যেতেই মারা গেল লাশটা তার পড়ে আছে ফেরেস্তরা এসে হইচই লাগিয়ে দিল কেউ জাহান নামে নিয়ে যেতে চাচ্ছে কেউ জান্নাতে নিয়ে যেতে চাচ্ছে আল্লাহ তালা মাটিকে আদেশ করলেন যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামকে বললেন গ্রাম তুমি একটু আগে আসো আর যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে বললেন তুমি একটু পিছিয়ে হটে যাও তো তাই করলো দেখেন জড়বস্তু কথা শুনে অন্যায়কারীরা ইব্রাহিম আলী ইসলামকে আগুনে ফেলে দিল আল্লাহ তালা আগুনকে বললেন আগুন তুমি ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও এ দেখেন জড়বস্তু কথা শুনে একটা মানুষ তার ছেলেদেরকে বলেছিল যে আমি মারা গেলে তোমরা আমাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে মাটিতে ফেলে দিও অর্ধেক আর পানিতে ফেলে দিও অর্ধেক কেননা আমি খুব পাপি আল্লাহ আমাকে ধরতে পারলে খুব শাস্তি দিবেন হাদিস সব বোখারি মুসলিমের তো তারা তাই করলো আল্লাহ এখন মাটিকে বললেন যে ছাইগুলি জমা করে দাও আল্লাহ তালা সাগরকে বললেন যে ছাইগুলি জমা করে দাও দিল এ দেখুন জড়বস্তু কথা শুনে মাটি জড়বস্তু আল্লাহ তালা বলে দিয়েছেন মাটিকে তুমি মানুষের কর্মকে ধরে রাখো বিচারের কাঠগড়াতে সব বলে দিতে হবে বিচারের মাঠে সব টপ টপ টপ টপ করে বলে দিবে আপনি অবাক হয়ে যাবেন সেদিন আপনার অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না আপনি যেন বলতে না পারেন যে আমি এত বড় অপরাধী নই আল্লাহ তালা আপনাকে অপরাধী প্রমাণ করেই জাহান নামে দিবেন এই জন্য আল্লাহ রসুল বলছেন নেশা তোমরা নারী থেকে বেঁচে থাকো আর দুনিয়া থেকে বেঁচে থাকো বুঝলাম নারী বিপজ্জনক বস্তু নারী মানুষকে বিপথে নিয়ে যায় আল্লাহ রসুল বলছেন দখল নেশায় নারীদের কাছে যায় না বিপদে পড়ে যাওয়া আল্লাহ রসুল বলছেন ইয়কুমুল মুগিবাদ যে নারীর স্বামী নাই ওখানে যায় না বিপদে পড়ে যাওয়া আল্লাহ রসুল বলছেন যে কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে না যায় নইলেও বিপদে পড়ে যাবে আল্লাহ রসুল বলছেন নারীরা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় তারা নয় বিপজ্জনক বস্তু পুরুষের জন্য সেই জন্য আল্লাহ রসুল বললেন যে তোমরা নারী থেকে সাবধান থাকো কিন্তু পৃথিবী জড় বস্তু এই ব্যাপারে তিনি কেন আমাদেরকে সাবধান থাকতে বলছেন আল্লাহ রসুল বলছেন দেখো অন্ধকারে কোনো পাপ করো না দেখো গোপনে কোনো পাপ করো না যেখানে পাপ করছো সেই জায়গা পাপকে ধরে রাখছে আপনার স্ত্রী যদি ক্লিনিকে বাচ্চা নষ্ট করে থাকে ক্লিনিক কথা বলবে আপনার স্ত্রী যদি পায়খানা ঘরে বাচ্চা নষ্ট করে থাকে পায়খানা ঘর কথা বলবে আপনি যদি গোসলখানাতে গিয়ে গোপনে কোনো পাপ করে থাকেন গোসলখানা কথা বলবে পৃথিবীতে যেখানে যে পুরুষ যে নারী যেই অন্যায় করছে সে অন্যায় এই জড় বস্তু ধরে রেখেছে বিচারের কাঠগড়াতে জড় বস্তু এই পৃথিবী টপ টপ টপ টপ টপ টপ করে কথা বলবে মানুষ বুঝতে পারবে যে আমি এই পাপ করেছি আমি এই অন্যায় করেছি এই আমি অপরাধী তারপরে আল্লাহ তালা তাকে জাহান নামে দিবেন অপরাধী প্রমাণ করে মানুষকে অপরাধী প্রমাণ করার আল্লাহ তালার তৃতীয় পদ্ধতি মানুষ যে সব কর্ম করছে আল্লাহ তা লিখে রাখছে ভালো করুক মন্দ করুক তার জীবনে যত আমল করছে সব আল্লাহ তালা লিখে রাখছেন আল্লাহ তালা বলেন যেটুকু মানুষ মুখ দিয়ে উচ্চারণ করছে যেটুকু মানুষ মুখ দিয়ে বের করছে সেটুকু আল্লাহ তালা লিখে রাখছেন সেই কথার পিছনে আল্লাহ তালা সংরক্ষক রেখেছেন যারা লিখে তাদেরকে আল্লাহ তালা বলছেন তারা সম্মানিত লেখক কেরামান কাতেবিন তারা হচ্ছে সম্মানিত লিখক মানুষের সব কর্মকে আল্লাহ তালা লিখে রাখছেন বিচারের কাঠগড়াতে যখন মানুষ উপস্থিত হবে তখন তাকে বলা হবে ইকরা তুমি তোমার কর্মকে পড়ো তোমার এই পড়াই তোমার জন্য যথেষ্ট হবে তুমি এটা পড়ো প্রত্যেক মানুষ বিচারের মাঠে পড়তে পারবে পৃথিবীর মানুষ যে কোনো ভাষারই অধিকারী হোক না কেন সে বিচারের মাঠে আল্লাহ যেই ভাষায় তার কর্মগুলি লিখে রেখেছেন সেই ভাষা সে পড়তে পারবে পড়বে আর বলবে মারে হাজাল কিতাব কবিরা কি আশ্চর্য ধরনের খাতা কি আশ্চর্য ধরনের বই জীবনে যা করেছি সব কিছু ধরে রেখেছে ছোট কথাও লিখা আছে বড় কথাও লিখা আছে জীবনে যা কিছু করেছি প্রকাশ্যে ও গোপনে সব কিছু লিখা আছে এই জন্যই তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে সালাসাতুন এতুন মানুষের বাঁচার তিনটি পথ রয়েছে সালাসাতুন এতুন মানুষের বাঁচার তিনটি পথ রয়েছে তার একটি পথ হচ্ছে তাকু আল্লাহ ফিসিরে মানুষকে আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্যে ও গোপনে মানুষকে আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্যে ও গোপনে কেননা আল্লাহ প্রকাশ্য কথাও লিখে রাখেন গোপনের কথাও লিখে রাখেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি আমরা গোপনে পাপ করা থেকে এবং প্রকাশ্যে পাপ করা থেকে বেঁচে থাকব আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসুল্লাহ যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে বিন ডক্টর এ বি এম বিন মোহাম্মদ শাহিদুল্লাহ খান আব্দুর ডক্টর আবু মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেবিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি হক অটল থাকবে এই ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ কাল রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় What would you recommend?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 বাড়িতে ধরে তোমার স্ত্রীকে ধরে তুমি বাড়ি থেকে বের হয়ে যেইটুকু কর্ম করবে সেটুকু যদি রাসুলের আনুগত্যে না হয় তাহলে একটুকু পাপের ব্যাপার হয়ে যাবে আপনার বাঁচার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে আপনার বাড়িতে থাকা পরিস্থিতি এত জটিল হবে কঠিন হবে যে আপনি বাড়ি থেকে বের হলেই আপনার একটা ক্ষতি নেমে আসবে সে কর্ম আল্লাহ তালা ধরে রাখবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে বাঁচার তিন নম্বর পথ হচ্ছে জব কালা খাতিয়াতে তোমার পাপের জন্য কাঁদো সম্মানিত দর্শক মন্ডলী আমাদের পাপ হতে পারে পাপ হবে এটাই স্বাভাবিক এই জন্য অনুরোধের দৃষ্টিতে বলতে চাই যে যেহেতু আমাদের পাপ আল্লাহ তালা লিখে রাখছেন আমাদেরকে দেখাবেন আমরা একেবারে চাক্ষুষ নিজে দেখব কাজে যেটুকু হয়ে গেছে এর জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাই রাতের অন্ধকারে আল্লাহর কাছে বলি আল্লাহ ভুল হয়ে গেছে তুমি মাফ করো তুমি আমার পাপকে খাতা থেকে মিটিয়ে দাও রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না রাসুল সাল্লাম বলছেন দুই শ্রেণীর চক্ষু জাহান নামে যাবে না তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে বাকাত মিন খাসিয়াতিল্লা যে আল্লাহর ভয়ে কাঁদে দর্শক মন্ডলী যেহেতু আমাদের পাপ খাতায় লিখা হচ্ছে আজকে থেকেই আমরা গভীর রাতে উঠে সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলি আল্লাহ ভুল হয়েছে তুমি আমার এই অতীতের পাপকে বিচারের কাঠগড়াতে লিখে আমাকে পড়তে বলো না বিচারের মাঠে আমাকে অপমান করো না তোমার দরবারে অনুপ্ত হয়ে বলছি যে পাপ করেছি সে পাপ তুমি মিটিয়ে দাও আল্লাহ সেই পাপ আমাকে বিচারের মাঠে দেখিয়ে অপমান করো না সেই পাপ তুমি আমার মিটিয়ে দাও আমাকে বিচারের মাঠে এই পাপকে পড়িয়ে অপমান করে জাহান নামে দিও না সম্মানিত দর্শক মন্ডলী সবার জন্য জরুরি সবার জন্য জরুরি সবার জন্য জরুরি প্রত্যেক নারী পুরুষের জন্য জরুরি বলছিলাম আল্লাহ তালার নিকটে মানুষকে অপরাধী প্রমাণ করার চার নম্বর পদ্ধতি হচ্ছে মানুষ যেসব কর্ম করছে আল্লাহ তালা বিচারের কাঠগড়াতে এইগুলি কর্ম জানার সমাতে তার মুখকে বন্ধ করে দিয়ে তার শরীরকে তার অঙ্গ প্রত্যঙ্গকে তার বিরুদ্ধে তার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য বলবেন আল্লাহ তালা বলছেন আমি বিচারের মাঠে সমস্ত মানুষের মুখকে সিলাই করে দিব আমি বিচারের মাঠে সমস্ত মানুষের মুখকে সিলাই করে দিব মুখ দিয়ে কারো কথা বলার সুযোগ থাকবে না মানুষের হাত কথা বলবে সে কোথায় সুদের অঙ্ক কষেছে হাত কথা বলবে হা দিয়ে কোথায় অন্যায় করেছে হাত কথা বলবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এক বৈঠকে বলছেন যে আয়না নে জেনা হুমান নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আল ওজনানে জেনা হুমাল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা জেনাল এদ আল বাদশ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা জেনার রিজলাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাতামানা তাস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানা নত্খ যেই ওয়ার্জেনা হচ্ছে কথা বলা এতগুলি মাধ্যম দিয়ে মানুষ পাপ করে আল্লাহ তালা বিচারের মাঠে তার মুখকে বন্ধ করে দিয়ে তার হাতকে তার পাপের কথা বলতে বলবেন সে তার জীবনে যত পাপ করেছে সমস্ত পাপের কথা হাতে টপ টপ টপ টপ টপ টপ করে বলে দিবে যখন তার এই হাতের কথা বলা শেষ হবে তখন তার পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ তুমি যা বলেছ তা ঠিক বলেছ আল্লাহ তালা অন্যত্রে বলেন শাহেদা আলাইহিম সামোহম বিচারের মাঠে মানুষের কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে কান তো জড় বস্তু আপনার কান তো কথা বলতে পারে না আপনি অবাক হবেন কান আপনার বিরুদ্ধে কথা বলবে যেই কান দিয়ে আপনি গান বাজনা শুনে আনন্দ পেয়েছেন যেই চক্ষু দিয়ে আপনি অপছন্দ দৃশ্য দেখে আনন্দ ভোগ করেছেন এই চক্ষু বিচারের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে এই জন্য যেই চক্ষু অন্যায় করেছে সেই চক্ষুকে কাঁদিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চান এই জন্য যেই চক্ষু দিয়ে আনন্দ ভোগ করেছেন সেই চক্ষু দিয়ে পানি ঝরিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চান মুখ বন্ধ করে দিয়ে আল্লাহ তালা আপনার কানকে কথা বলতে বলবেন কান সেই দিন কথা বলবে আপনার চক্ষু সেদিন কথা বলবে চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তালা অন্যত্রে বলেছেন বিচারের মাঠে মানুষের জিহ্বা মানুষের চক্ষু মানুষের পা মানুষের হাত মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে মানুষের শরীরে চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে সম্মানিত দর্শক মন্ডলী এখন আমরা দেখতে পাচ্ছি যে সব কিছুই আমার বিরুদ্ধে আমার জীব আমার বিরুদ্ধে আমার শরীরের চামড়া আমার বিরুদ্ধে আমার হাত আমার বিরুদ্ধে আমার পা আমার বিরুদ্ধে আমার কান আমার বিরুদ্ধে সবাই আমার বিরুদ্ধে আমার সাঁতেকে আত্মাকে আল্লাহ এভাবে কষ্ট দিবেন সম্মানিত দর্শক মন্ডলী আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই বিষয়টু একটু চিন্তা ভাবনা করে দেখুন বিচারের মাঠে যেহেতু এই চারটি পদ্ধতিতে অপমান করেই মানুষকে আল্লাহ তালা জাহান্না দিবেন এই জন্য এই কেয়ামাতের মাঠের বিস্তারিত বিবরণের পরে আমি আপনাদেরকে বলতে চাই আজ থেকেই প্রস্তুতি গ্রহণ করুন আজ থেকে বিচারের মাঠে অপমান যেন না হতে হয় এর জন্য একটা পথ অবলম্বন করুন আমি আপনাদেরকে একটা সুন্দর পদ্ধতি বলে দিই যেই পদ্ধতি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে সালাসাত ওয়ুনিন লা তারা নার তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে বাকাতমিন খাসিয়াতিল্লাহ যে আল্লাহর ভয়ে কাঁদলো বিচারের মাঠে আল্লাহ তুমি আমাকে এই চারটি পদ্ধতিতে অপমান করো না এই কথা বলে যদি সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আদায় করে চোখের পানি ঝরাতে পারে তাহলে আল্লাহ তালা তাকে বিচারের মাঠে অপমান করবেন না রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয় সেই চক্ষুকে আল্লাহ জাহান নামে দিবেন না যেই চক্ষু আল্লাহর রাস্তাতে কাজ করে সেই চক্ষুকে আল্লাহ তালা জাহান নামে দিবেন না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন অঘাজাত মাহারি মিল্লাহে যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় এই চক্ষুকে আল্লাহ জাহান নামে দিবেন না সম্মানিত দর্শক মন্ডলী আমি আপনাদেরকে বলতে চাই পাপ ক্ষমা হবে খুবই সহজেই যদি একটু পদ্ধতি অবলম্বন করি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন বেলাল আমি যতবারই জান্নাতে প্রবেশ করি ততবারই দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটছ বলো তো বেলাল তুমি কি করো তো বেলাল রাজি আল্লাহ তালানু বলছেন আল্লাহ রসুল আমি তো তেমন কিছু করি না যার বিনিময়ে আমি জান্নাতে আপনার আগে আগে হাঁটবো জুতা পায়ে দিয়ে তবে একটা কথা কুল্লামা তাওয়াসি তো যখন আমি অজু করেছি তখনই দূরে কাত সালাত আদায় করেছি কুল্লামা দাখালতুল মসজিদা সাল্লাই তোরা কাতায়ন যখনই আমি মসজিদে প্রবেশ করেছি তখনই আমি দূরে কাজ সালাত আদায় করেছি আল্লাহ রসুল বলছেন বেহেমা বুঝেছি বেলাল এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো সম্মানিত দর্শক মন্ডলী বিচারের কাঠ গড়াতে এই কঠিন অপমান থেকে এই চারটি পদ্ধতিতে অপমান করার বিষয়টি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আজকেই সুন্দর করে অজু করে দুই রেখাত সলাত আদায় করি আল্লাহকে বলি প্রতিপালক আমি অপরাধী তুমি আমাকে মাফ করো তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে বিচার মাঠে এভাবে অপমান করো না সম্মানিত দর্শক মন্ডলী মানুষ যদি এই চারটি পদ্ধতিতে প্রমাণ হয়ে যায় যে সে অপরাধী তখন আল্লাহ তালা তার ব্যাপারে বলবেন খুজুহ ফাগুল্লুহ সুমল জাহিম আস্তাল্লুহ একে ধরো একে শিকলবন্দি করো একে ধরো এর পিছন দিকে হাত বেঁধে নিয়েও এরপরে একে জাহান নামে নিক্ষেপ করো সম্মানিত দর্শক মন্ডলী বিচারের কাঠগড়াতে ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে পৃথিবীর যে কোনো অপরাধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে হাত পিছন দিকে বেঁধেই অপমান করেই তাকে আল্লাহ তালা জাহান নামে নিয়ে যাবেন এটা অবস্থা খুব কঠিন এটা বড় অপমানজনক ব্যাপার অতএব কেয়ামাতের দীর্ঘ বিস্তারিত বিবরণের পরে কেয়ামতের একটা জটিল কঠিনের অবস্থার বিবরণ দেওয়ার পরে কেয়ামতের মাঠে মানুষকে অপরাধী প্রমাণ করার চারটি পদ্ধতি পেশ করার পরে আমরা সারা পৃথিবীর পিস টিভির দর্শক মন্ডলীকে বলতে চাই সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সবাই জ্ঞানীগুণী মানুষ সবারই যথাযথ বোধ শক্তি রয়েছে আপনারা আমাদের অনুরোধ রক্ষা করুন আমরা আপনাদের কাছের ভাই আমরা আপনাদের দিনী ভাই আমরা আপনাদের কল্যাণ চাই আল্লাহ আপনাদেরকে বিচারের মাঠে অপরাধী প্রমাণ করে হাতে হাত কড়া দিয়ে শিকল দিয়ে বেঁধে অপমান করে জাহান নামে নিয়ে যাক এটা আমরা চাই না আল্লাহ তোমার দরবারে আমরা অন্তর থেকে দুয়া প্রার্থনা করি তোমার রহমত কামনা করি তোমার অনেক দয়া তোমার অনেক রহমত তোমার অনেক ক্ষমা তোমার রহমতের আশাধারী হয়ে বলি আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে অসুস্থ অবস্থায় তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতিতে চলে পাপের জন্য ক্ষমা চেয়ে এই বিচারের কাঠগড়াতে যেন অপমান না হতে হয়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 বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়